السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه عن ابي هريره رضي الله الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم ادخل الجنة من امتي سبون الف بغير حساب ولا عذاب الذين لا يسترقون ولا يتطيرون وهم يتوكلون على ربهم রাহুল বুখারি মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আজকের দিন বৈঠকে বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ উল্লিখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে দুটি কথা তার প্রথম কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কাজ ত্যাগ করে আপনাদের চলাচল গতি বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সাথে দ্বিতীয় কথা হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন এদেশের মাটিতে অসংখ্য মিথ্যা তাপসির আছে অসংখ্য মিথ্যা হাদিস আছে অসংখ্য মিথ্যা বক্তব্য আছে যার অধিকাংশই আরবি ভাষায় লেখা আছে এসবগুলো যাচাই বাছাই করে হক বলা খুব কঠিন হক মানা কঠিন কেন চলন্ত ধর্ম এক ধরনের আর হক আর এক ধরনের যখনই কোনো মানুষ শরীয় তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায় তখন সমাজ তা মেনে নিতে পারে না সমাজ মনে করে আমরা যা মানছিলাম তা আমাদের নিকটে গ্রহণীয় ধর্ম আমরা এ নতুন কি করে মেনে নিতে পারি আমরা তো দূরের কথা পৃথিবীর যিনি সবচেয়ে বড় মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ তাকেও জাতি মেনে নেয়নি তার কথাও চলন্ত নীতির বিপরীত ছিল চলন্ত ধর্মের বিপরীত ছিল সবার জানা তিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ নইলে আমি তার একটা বোখারি মুসলিমের হালকা বিবরণ দিয়ে সামনের দিকে আগাবো দেখুন তিনি সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও সমাজ তার কথা মেনে নেয়নি ওসাল আল্লাহ বলেন ওসাল আল্লাহ ধরে নিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হলো আল্লাহর নবী এক সময়ে সোমামা ওসালকে বললেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলল তাকতল তাকতল জাদ আমিন ওইন তুনিমালা শাকেরিন মাল ফাতুতা এই ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার সুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী কিছু বললেন না আল্লাহর নবী পরের দিন বললেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সমমা বলল তাকতল তাকতল জাদ আমিন ওয়াইন তুনিম তুনিওয়ালা শাকেরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন শুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে আল্লাহর নবী কিছু বললেন না আল্লাহর নবী পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমামা বলল তাকতল তাকতল জাদামিন ওয়াইন তুনিম তুনিমালা শাকেরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা আমি ইসলাম গ্রহণ করব মানে আমাকে যদি হত্যা করা হয় রক্তের প্রতিশোধ নেওয়া হবে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় শুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চাওয়া হয় প্রদান করা হবে আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী ফতলে কুহ একে তোমরা ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো লোকটা নিজের বাড়ির দিকে হেঁটে যাচ্ছে মনে মনে বলছে ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি রাস্তায় এক জায়গায় পানি পেয়ে গোসল করে ফিরে এসে বলছে আসাদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এ কথা বলার পরে সোমামা বলে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন দেখি তিনি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সোমামা বলে আমি সবচেয়ে ঘৃণা করতাম ইসলাম ধর্মকে দেখি ইসলাম সবচেয়ে উৎকৃষ্ট উন্নত মানের ধর্ম সোমামা বলে আমি সবচেয়ে ঘৃণা করতাম এই মক্কা শহরকে দেখি মক্কা শহর সবচেয়ে উত্তম শহর সবচেয়ে ভালো জায়গা আমি আপনাকে বলছি দেখুন আল্লাহর নবী আচরণ দিয়ে লোকটাকে ঘায়ল করে দিলেন তিন দিন যাবৎ লোকটা একই ভাষা বলল আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে আল্লাহ রসুল কিছু বললেন না ছেড়ে দিলেন নিজেই লোকটা বলছে সবচেয়ে ভদ্র মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং ভদ্রতা দেখেই ইসলাম গ্রহণ করলো এত বড় সম্মানী ভদ্র মানুষকেও সমাজ মেনে নেয়নি সমাজ মেনে নেয়নি তার একটা বাস্তব আপনাকে দেখাই যখন রাসুল সাল্লাহ সাল্লাম গাড়ে হিরাই বসে ইবাদত করতেন হঠাৎ একদিন জিব্রাইল এসে চেপে ধরে বললেন আপনি পড়ুন আমাদের নবী বললেন আমি পড়তে জানি না আবার ধরে ছেড়ে বললেন আপনি পড়ুন আমাদের নবী বললেন আমি পড়তে জানি না আবার চেপে ধরে বললেন ইকরা বিস্মে রব্বে কেল্লাদি খালাক খালাকাল ইনসান আমিন আলাক এই পর্যন্ত পড়া নিয়ে তিনি বাসায় চলে আসলেন তিনি বললেন খাদিজা জামেলুনি জামেলুনি জামেলুনি খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তলা নাপসি আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় খাদিজা রাজি আল্লাহ তালা আনহা বললেন ভয়ের কিছু নেই আপনার কিছু হবে না আপনি অসহায় মানুষকে সহযোগিতা করেন গরিব ফকির দুস্ত মানুষকে খাওয়ার দেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আপনার কিছু হবে না আপনাকে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য ওরা কেবিনে না ফেলের কাছে নিয়ে যায় চলেন আল্লাহ নবী বললেন ঠিক আছে চলো অরাকার কাছে নিয়ে গিয়ে তিনি বললেন দেখেন তো চাচা আপনার ভাতিজা বলে কি অরাকা বললেন বলো বেটা কি ঘটনা আল্লাহর নবী বললেন আমি গাড়ে হিরাই বসেছিলাম ঘন্টার মতো শব্দ করে এসে আমাকে বলল পড়ো আমি বললাম পড়তে জানি না আবার বলল পড়ো আমি বললাম পড়তে জানি না চেপে ধরে আমাকে বলল ইকরা বিস্মে রব্বে কাল্লাদি খালাক খালাকাল ইনসান মিন আলাক এই পর্যন্ত বলতেই অরাকা বললেন বুঝেছি সে তো নামুস সে তো জিব্রাইল তোমাকে এলাকার লোক বের করে দিবে তখন আমাদের নবী বললেন আওয়া মুখরে জিয়ে এলাকার লোক আমাকে বের করে দিবে এটা হয় কি করে আল্লাহর নবী বুঝতে পারতেন জনগণ তাকে ভালোবাসে তিনি বুঝতেন তার চাচার আদর তিনি বুঝতেন তার চাচির আদর তিনি বুঝতেন জাতির সম্মান জাতি তাকে বের করে দিবে এ কথা তিনি মেনে নিতে চাচ্ছিলেন না তখন অরাকা বললেন শোনো যার কাছে জীবনে জিব্রাইল এসেছে জনগণ তাকেই বের করেছে তোমাকেও বের করে দিবে শোনো পৃথিবীতে জীবনে যার কাছেই জিব্রাইল এসেছে জনগণ তাকে মানেনি তাকে গ্রাম থেকে এলাকা থেকে বের করে দিয়েছে তোমাকেও বের করে দিবে তবে আমি যদি ওই সময় থাকি তোমার যথাযথ সহযোগিতা করব। জনগণের সামনে তিনি বললেন এক আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন জনগণের মা বুঝছিল তিনশো জন জনগণের মাহবুদ ছিল তিনশো জন একটা সমাজে তিনি বললেন বুধ একজন সপ্তম আকাশের উপরে থাকে জনগণ বলল আজ আলাল আলে হাতে ইন্না হাজ আলা নজাব আরে এতগুলি মাহবুদকে একজন করে দিল এত বিরাট আশ্চর্য হয়কে হত্যা করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে সমাজ পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষকে মেনে নিতে পারেনি হক বড়তিতে বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই ভাই হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন আমরা যারা আলাদিস আন্দোলনের ছায়াতলে থেকে নিজের জীবনকে গড়ে পরকালমুখী করতে চাই পরকালের সফলতা অর্জন করতে চাই তারাই একমাত্র পৃথিবীর স্বার্থ বিসর্জন দিয়ে সর্ব ধরনের স্বার্থকে ফেলে দিয়ে কোরআন এবং হাদিস মানতে যে কোনো সময়ে প্রস্তুত রয়েছি বলুন ইনশাআল্লাহ যে কোনো সময়ে কোরআন এবং হাদিস মানতে প্রস্তুত রয়েছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার কাজে কর্মে সব কিছুতেই যথেষ্ট হবেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট শুনুন সোয়েব আলাহি সালাম বলেন আমার কাজ আমার কর্ম আমার চলাফেরা আমার সবকিছু একমাত্র আল্লাহর শক্তিতে হয়ে থাকে প্রতিপালক আমি যা কিছু করি আমি যা কিছু বলি তোমার শক্তিতেই করি তোমার শক্তিতেই বলি আলাইহি তাওয়াক্কাল তো আমি তার উপরে ভরসা রাখি ওয়াইলাইহি উনিব আমি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের নবীকে বলেন মিনাল্লাহ লিনতালাহুম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন গালিজ আল কাল্প আপনি যদি মানুষের জন্য কঠোর স্বভাবের হতেন কর্কশ স্বভাবের হতেন লামফাজুমিন হাওলেক মানুষ আপনার নিকট থেকে সরে যেত মানুষকে দিনের কথা বলতে গেলে মানুষ কিছু বলতেই পারে রাগ করতে পারে আপনি তাদেরকে মাফ করুন আপনি তাদের জন্য ক্ষমা চান আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই আল্লাহর উপরে ভরসা করুন আপনি যে কাজ করতে যাবেন সেই কাজ করার পূর্বে আল্লাহর উপরে ভরসা করে কাজের পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ তারা বলছেন যখনই আপনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজ আরম্ভ করুন আল্লাহ আপনার কাজের জন্য যথেষ্ট হবে আপনাকে এই পর্যন্ত বিবরণ দেওয়ার পরে বড় বড় দু একজন নবী ও সাধারণ যারা আল্লাহ ভীরু মানুষ তার দু একটা দৃষ্টান্ত দেখাই আবু হরাজি আল্লাহ বলেন হাজারা ইব্রাহিম ও বেসারা ইব্রাহিম আলাইসালাম সারাকে সাথে করে স্থান ত্যাগ করে এলাকা ত্যাগ করে চলে গেলেন অন্য দেশে অন্য এলাকায় ফাদা খালা কারিয়াতান তিনি একটা গ্রামে প্রবেশ করলেন অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা সেই গ্রামে একজন স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা ছিল ফাকিল আলাহু তাকে বলা হলো দাখালা এব্রাহিম মাহু এমরা এব্রাহিম এই গ্রামে প্রবেশ করেছে তার সাথে একজন নারী রয়েছে হে আহাসানো মিনাল আরব সেই নারী সবচেয়ে সুন্দরী নারী আরবের আরব দেশে সে নারী সবচেয়ে সুন্দরী নারী আরব দেশে তার নিকটে লোক পাঠানো হলো তাকে বলা হলো এব্রাহিম মানে হ্যা মা মানে যে ব্যক্তি তোমার সাথে রয়েছে সেই ব্যক্তিকে ইব্রাহিম সালাম বললেন হে উক্তি সে হচ্ছে আমার বোন তিনি এই কথা বললেন সুম্মা রাজা এলাইহা তারপরে তিনি স্ত্রীর নিকটে একটু আগিয়ে ফিরে গেলেন তিনি স্ত্রীকে বললেন সারা লা তুকাদ্দিবি হাদিসি তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না এমনি আখবার তহুন আমি তাদের বলে দিয়েছি আন্নাকে উক্তি তুমি আমার বোন সারা আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যেন আমাকে মিথ্যা প্রমাণ করো না সারা তুমি মনে রেখো ইন আলাল আর যে মু মেনুন গাইরি গাইরকে আমি আর তুমি ছাড়া এই মাটির ওপরে আর কোনো মুমিন নেই এ কথাও ঠিক সারা এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া আর কোন মুমেন নেই এ কথাও ঠিক সোম্মা আর সালাবিহা ইলাইহে এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদশার নিকটে সমর্পণ করলেন ফাঁকামা এলাইহা স্বৈরাচারী বাদশাহ তার সাথে অন্যায় করার জন্য আগিয়ে গেল ফাঁকামাত ফাতাত অতুসাল্লি তিনিও উঠলেন তিনি অজু করলেন তিনি দূরে কাজ সলাত আদায় করলেন সম্মানিত দিনী ভাই বোন দেখুন বিপদে পড়লে দূরে কাজ সলাত আদায় করবেন আজকের বিপদ ইব্রাহিম আলাই ইসলামের বিপদ খুব বড় বিপদ সারার বিপদ খুব বড় বিপদ ইব্রাহিম আলাই ইসলাম নিরুপায় হয়ে তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের নিকটে পাঠিয়ে দিলেন পাঠানো মাত্র স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায়ের জন্য দাঁড়ালো তিনিও দাঁড়ালেন তিনি সুন্দর করে অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন এরপরে সারা বলেন আল্লাহ হুম্মা ইন্নেকা তালাম প্রতিপালক তুমি যদি মনে করো আমি তোমাকে বিশ্বাস করি অবে রাসুলেকা তোমার রাসুলকে বিশ্বাস করি তুমি যদি মনে করো আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসুলকে বিশ্বাস করি ওমা হাসান তো ফার্জি ইল্লা আলা জাউজি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীতে কাউকে কারোর নিকটে বৈধ করিনি আমি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া কারো নিকটে বৈধ করিনি তুমি যদি এটা বিশ্বাস করে থাকো তুমি যদি এটা জেনে থাকো ফালা সাল্লেত আলাইয়া কা ফেরান তাহলে তুমি আমার উপরে কোনো কাফেরকে জয় করবে না কোনো কাফের যেন আমার প্রতি অন্যায় করতে না পারে ফাগুত্তা এই পর্যন্ত সারা বলতে না বলতেই সে বেহুশ হয়ে গেল ফারাকা যাবে রিজলে যা সে পা দিয়ে জমিনের উপরে আঘাত করতে লাগলো সে এখন মরে মরে যান তার যায় যায় সারা বললেন আল্লাহ ইয়ামত এ যদি এখন মারা যায় ইকালো তাহলে বলা হবে হে থু সারাই একে হত্যা করেছে প্রতিপালক একে আমার সামনে মেরে ফেলে তুমি আমাকে আমার স্বামীকে বিপদে ফেলো না এই পর্যন্ত বলতে তার স্বামী আবার সুস্থ হয়ে গেল আবার অন্যায় করার জন্য প্রস্তুতি নিল আবার সুস্থ হলো আবার অন্যায় করার জন্য প্রস্তুতি নিল শেষ পর্যন্ত বলল কে আছো অমার সালতুম এলাইয়ে ইল্লে শয়তান তোমরা আমার নিকটে শয়তানকে পাঠিয়েছ ইরজেউ বেহা ইলাইহে তোমরা একে ইব্রাহিমের নিকটে পৌঁছিয়ে দাও ও হা আজারা আর তোমরা হাজেরাকে উপঢকন স্বরূপ একটা দাসী প্রদান করো সারা রাজি আল্লাহ তালানহা এই উপঢকন হাজেরাকে নিয়ে ইব্রাহিমের নিকটে আসলেন এসে বলছেন হালসার্তা ইব্রাহিম আপনি কি জেনেছেন কাফেরা আল্লাহ কাফেরকে অপমানিত করেছে আল্লাহ কাফেরকে লজ্জিত করেছে আল্লাহ কাফেরকে জাতির সামনে অপমান করে দিয়েছে সেই কাফের একজন দাসী হাদিয়ে দিয়েছে যার নাম হাজিরা দেখুন একই বলে আল্লাহ ভরসা আমি অবগত নই আমি কতটুকু আপনাদেরকে বুঝালাম এ ব্যাপারে আমি পূর্ণ নিশ্চিত নই আপনি বিপদে পড়ে এরকমভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজেকে বাঁচানোর জন্য কতটুকু প্রস্তুত এবং আল্লাহর আপনার উপরে আল্লাহর উপরে আপনার কতটুকু ভরসা সেটাই বা কেমন আজকে থেকেই শিক্ষা নিতে হবে আজকে থেকেই আল্লাহ ভরসা কি জিনিস তা বুঝে নিয়ে যে কোন সময়ে আল্লাহর উপরে ভরসা করে কাজের পদক্ষেপ গ্রহণ করতে হবে আবু হরাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অনেক অনেক দিন আগের কথা হাজার হাজার বছর আগের কথা একজন ব্যক্তি তাসাল্লাফা ফলামান আও আলফা দেনারিন একজন ব্যক্তি একজন লোকের কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা কর্য চেয়েছিল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিকটে এক হাজার স্বর্ণ মুদ্রা কর্য চেয়েছিল তখন কর্যদাতা বলেছিল যে আমার জন্য একজন সাক্ষী পেশ করো আমার জন্য একজন জিম্মেদার পেশ করো আমি এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি তবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে আল্লাহ আমি তখন বলেছিলাম আল্লাহ কাফিল আল্লাহ জিম্মেদার হওয়ার জন্য যথেষ্ট তারপরে লোকটা চেয়েছিল ঠিক আছে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি একজন সাক্ষী রাখতে হবে আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী যথেষ্ট তোমার উপরে এসে লোকটা রাজি হয়ে যায় বোখারি মুসলিমের হাদিস লোকটা এই কথার ভিত্তিতে এক হাজার স্বর্ণ মুদ্রা দিল এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এই লোকটা কোনো এলাকায় পানি পথে ব্যবসা করতে চলে গেল নির্ধারিত সময়ের ওপরে সে টাকা ফেরত দিতে চেয়েছিল টাকা নিয়ে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকলো সে বলছে আল্লাহ ইন্নি জাহাত্ত আমি মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা দিব আমি খুব যানবাহন খুঁজলাম আমি নৌকা খুঁজলাম পালাম আজেব আমি নৌকা পালাম পেলাম না আমি ওই লোকের সাথে ওয়াদা করেছি আমি তাকে নির্ধারিত সময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা দিব প্রতিপালক তুমি জানো আমি যখন তার কাছে স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম তখনও বলেছিল যে একজন জিম্মেদার দাও সে বলেছিল জিম্মেদার লাগবে না আল্লাহ জিম্মেদার আমি বলেছিলাম জিম্মেদার লাগবে না আল্লাহ জিম্মেদার আল্লাহ করজদাতা চেয়েছিল একজন সাক্ষী পেশ করো আমি বলেছিলাম সাক্ষী লাগবে না আল্লাহ সাক্ষী দিবে আজকে আমি নির্ধারিত সময়ে টাকা দিতে পারছি না আমি সাক্ষী রাখিনি আমি জিম্মেদার রাখিনি তোমাকে সব কিছু করেছি আজকে আমি নৌকা পেলাম না আমি টাকাও পৌঁছাতে পারলাম না আমি এই টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে ঢুকিয়ে মুখটা শিশে দিয়ে বন্ধ করে এইভাবে বন্ধ করে দিয়ে কাঠটা সাগরে ফেলে দিল যার সাথে কথা ছিল নির্ধারিত সময়ে টাকা পৌঁছিয়ে দিবে সেই লোকটা জানে আজকে সময় হয়েছে দেখা যাক নদীর ঘাটে যাই কথা কেমন হয় নদীর ঘাটে কর্যদাতা আসলো কোনো ব্যক্তি নেই যাকে কর্য দিয়েছিলাম সেও নেই তার পক্ষ থেকে কোনো লোক নেই কর্যদাতা দেখলো একটা কাঠ নদীর পাশে লেগে আছে কাঠটা তুলে নিয়ে এসে বাড়িতে তার স্ত্রীর সামনে ফেলে দিয়ে তাকে একটু চিরে দেওয়ার চেষ্টা করলো জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য চিরার সাথে সাথে দেখা গেল এক হাজার স্বর্ণ মুদ্রা রয়েছে সেখানে একটা পত্র লিখা রয়েছে আমি নির্ধারিত সময়ে আপনার কাছে টাকা পৌঁছাবো বলে এসেছিলাম নদীর পাশে আমি কোনো যানবাহন পাইনি আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এ লোকটা সাক্ষী চেয়েছিল আমি তোমাকে চেয়ে সাক্ষী করেছিলাম আল্লাহ এ লোকটা জিম্মেদার চেয়েছিল আমি তোমাকে জিম্মেদার করেছি কিন্তু আজকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা পেলাম না আমি এই টাকা কাঠের মধ্যে ঢুকে তোমার নিকটে সমর্পণ করলাম তুমি তার নিকটে পৌঁছে দিও পত্রে লিখা আছে এ দেখেন এর নাম আল্লাহ ভরসা হাদিস বোখারি মুসলিমের মৌসা সালাম তার সঙ্গী সাথে নিয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন ফেরাউন ধাওয়া করেছে সামনে সাগর ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই মুসা সঙ্গী সাথী বললেন আমরা বন্দি আমরা আটকা পড়েছি ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই বাঁচার কোনো পথ নেই মৌসালাই বললেন কাল্লা কখনো নহে ইন্নে মায়ের অব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিনী তিনি আমাকে পথ দেখাবেন যখন সঙ্গী সাথী বললেন আমাদের বাঁচার পথ নেই ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর তখন তিনি বললেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না ইন্নে আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখাবেন কাল্লা কক্ষর নহে অসম্ভব হতে পারে না ইন্নে মায়ের আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না কিভাবে মুসা আলাইসাল্লাম এই কথা বলেন চতুর্দিক ফেরাউন ঘেরে আছে সামনে সাগর আছে বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না কিভাবে তিনি বলছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন আল্লাহ তালা বলছেন মুসা আমি মুসাকে বললাম আমি যে বেসাকাল বাহার মূসা তোমার হাতে একটা লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে মারো মুসা আলাই সাগরের উপরে লাঠির আঘাত করলেন ফান ফালাকা লাঠি মারার সাথে সাথে সাগরে বারোটা রাস্তা হয়ে গেল কুল্লো ফিরকিন আজিম প্রত্যেকটা পথের এই পানির উঁচুতা ছিল বিশাল পাহাড়ের সমান শুনুন মাটির ওপরে রাস্তা হয়ে গেল পানি দুই দিকে সরে গেল যেখানে পানির গভীরতা একশো কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা একশো কিলোমিটার যেখানে পানির গভীরতা পাঁচশো কিলোমিটার সেখানে পানির উঁচুতা হচ্ছে পাঁচশো কিলোমিটার যেখানে পানির গভীরতা এক হাজার কিলোমিটার সেখানে পানি এক হাজার কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে নিচে মাটির ওপর রাস্তা মুসালাই সাল্লাম সঙ্গী সাথী নিয়ে পার হয়ে গেলেন একই বলা হয় আল্লাহ ভরসা সম্মানিত দিনী ভাই মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তালা তার বাঁচার পথ বের করে দেন যখনই মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তালা তার বাঁচার পথ করে দেন দেখুন ইসুফ আলাহ ইসলামের ঘটনা ইসুফ আলাহ ইসলাম ঘরে ঢুকলেন সেখানে রয়েছে জুলাইখা গাল্লা কাতিল আবু আব জুলাইখা সব দরজা বন্ধ করে দিল অকালাত হাই তালাক জুলাইখা বলল এইসব তুমি আমার সাথে লে অন্যায় লিপ্ত হও জুলাইখা সব দরজা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে বলল এইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও ইসব আলাইসালাম বললেন মাজ আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় চাই প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো তারপরে তিনি বললেন দেখো রব্বি আহসান তোমার স্বামী আমার মালিক সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে সুন্দর খেতে দিয়েছে আমি তোমার সাথে অন্যায় করতে পারি না কিন্তু এরকম পর্যায়ে কে উপদেশ গ্রহণ করতে রাজি নয় সে জোর করে অন্যায় করতে চাইল ইসব আলাইসাল্লাম ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন দৌড় দিয়ে আপনি বিশ্বাস করুন ইসব আলাইসালাম দরজা খুলে বের হননি যেসব দরজা জুলাইখা বন্ধ করেছিল যখনই তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বের হলেন তখন সব দরজাগুলি এমনিতেই খুলে গেছে আগে আগে বের হয়েছেন ইসব আলাইসাল্লাম পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় পরিস্থিতি খুবই কঠিন জুলাইখা বলল দেখুন যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে জুলাইখা কথা উল্টে দিল নারী খুব কঠিন জাতি নারী খুব জটিল জাতি জুলাইখা কথা উল্টিয়ে দিল জুলাইখা বলল যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি শাস্তি হতে পারে আপনি কি শাস্তি দিবেন আমি তার অপেক্ষা করি না আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ইসব আলাইসালামের বারো বছর জেল হলো সম্মানিত দিনী ভাই আমি বলছিলাম দেখুন একই বলা হয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন এখানে আপনি আর একটু জানতে পারলেন নারী কেমন জাতি নারী থেকে বেঁচে থাকবেন সাবধান এক মিনিট আল্লাহ রসুল বলেন ইরকম দখল আলেন নেশায় তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো নইলে তোমরা বিপদে পেড়ে পড়ে যাবে আল্লাহর নবী বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নেশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নইলে তোমরা বিপদে পড়ে যাবে আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল মুগিবাত যেই নারীর স্বামী নেই সেখানে তোমরা যাও না নইলে তোমরা বিপদে পড়ে যাবে আল্লাহ রাসূল বলেন লা ইয়াখলুন রাজুলুন বেমরাতিন ইল্লা কানা সালে সময় শয়তান কোন নারীর সাথে তুমি নির্জনে একাত্রিত হয়েও না হলেই তৃতীয় জন হবে শয়তান তোমরা বিপদে পড়ে যাবে আল্লাহ রসুল বলেন মা রায় তো না কেসে তাকলিন দিন আজহাবাল রুব্বির জলিল হাজেম ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধি কম হওয়ার পরেও বিবেক কম হওয়ার পরেও তোমাদের বুদ্ধি কম তোমাদের বিবেক কম তোমাদের বুদ্ধি কম তোমাদের বিবেক কম এর পরেও তোমরা সচেতন বুদ্ধিমান মানুষকে যত ক্ষতিগ্রস্ত করতে পারো যত বিপদে ফেলতে পারো আমি তোমাদের মতো আর কোনো জাতি দেখিনি যারা মানুষকে এত বিপদে ফেলতে পারে আল্লাহর নবী বলেন মা আজার আমার জীবনে আমি যত জিনিস ছেড়ে গেছি তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী আমি যা কিছু ছাড়লাম পৃথিবীতে তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী আমি যা কিছু বস্তু দুনিয়াতে ছাড়লাম তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী আল্লাহ রসুল বলছেন ইনাল মারা তা তুকবেল ফিসুরাতে শয়তান ও তুদবেল ফিসুরাতে শয়তান নারীরা শয়তানের বেশ ধরে আসে নারীরা শয়তানের বেশ ধরে যায় আল্লাহ রসুল বলেন নারী শয়তানের আকৃতিতে আসে শয়তানের আকৃতিতে যায় আল্লাহ রসুল বলেন ইন্নান নেশা হাবাইল শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের জাল আল্লাহ তালা বলেন নারীদের ষড়যন্ত্র জটিল শয়তানের ষড়যন্ত্র দুর্বল আল্লাহ তালা বলেন নারীদের ষড়যন্ত্র কঠিন শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের দিনই ভাই এখানে আপনাকে এক মিনিট সতর্ক সাবধান করে বলতে চাইলাম যে নারীদের সাথে যত যোগাযোগ রয়েছে যত মোবাইলে নাম্বার রয়েছে সব বিচ্ছিন্ন করুন যোগাযোগ বিচ্ছিন্ন করুন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন আপনার মান সম্মান তারা ধ্বংস করবে তারা ইহকাল ধ্বংস করবে করবে তারা পরকাল ধ্বংস করবে বলছিলাম সম্মানিত দিনী ভাই আল্লাহ ভরসা শুনুন বুকের ওপরে পাথর নিয়ে ফেরাউনের পক্ষ থেকে শাস্তি ভোগ করে বলেন পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মানুষ হচ্ছে ফেরাউন সবচেয়ে বদ মানুষের পাশে থেকে যদি ইমানকে রক্ষা করতে পারেন আসিয়া আমি পারি না কেন আপনি পারেন না কেন ইমান দেখতে হলে আসিয়ার দেখতে হবে শুধু নারীকে নয় পৃথিবীর সমস্ত মানুষকে দেখতে হবে যে স্বৈরাচারী অত্যাচারী বদ মানুষের কাছে থেকে অত্যাচারের মুখামুখি হয়ে অত্যাচারিত হয়ে মাজলুম হয়ে ইমান রক্ষা করা যায় কেউ যদি তা দেখতে চাই তাহলে আসিয়াকে দেখতে হবে আসিয়া অত্যাচারিত হয়ে সবচেয়ে স্বৈরাচারী বদ মানুষের অধীনে থেকে আল্লাহর উপরে ভরসা করে বলেন আপনি জানেন ফেরাউন বলেছিল আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে আসিয়া বলেছিলেন তোমার আল্লাহ আমার আল্লাহ একজন যিনি সপ্তম আকাশের উপরে থাকেন তোমাকে আমি মাহবুদ বলে আল্লাহ বলে স্বীকার করতে পারি না তখন তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছিল আসিয়ে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও নইলে তোমার উপরে অত্যাচার চলবে তখন তিনি বলেছিলেন রব্বি ইবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্না প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি একটি ঘর তৈরি করো অনেক যিনি মিন ফেরাউন তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো ও আমালিহি তার নোংরা নেককারজনক জঘন্য কাজ থেকে রক্ষা করো অমিন কমিস জলেমিন আর তার সহযোগী যত অত্যাচারী লোক রয়েছে যত বদ লোক রয়েছে যত অত্যাচারী লোক ফেরাউনকে সাহায্য করে তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো প্রতিপালক তুমি আমার জন্য আমি দুনিয়া থেকে বলছি তোমার উপরে ভরসা রাখি তোমার উপরে ইমান রেখেছি আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো তার অত্যাচার থেকে রক্ষা করো তার জনগণের অত্যাচার থেকে রক্ষা করো দেখুন আল্লাহ ভরসা মানুষ বিপদে পড়ে এইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ অবশ্যই শুনবেন আপনি কেন বুঝতে চাচ্ছেন না আল্লাহর উপরে ভরসা করে বিপদে পড়ে আল্লাহকে কিছু বলার চেষ্টা করুন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনি দেখুন যা ইব্রাহিম যা এব্রাহিম আলাইসালাম বেহা এব্রাহিম আলাইসালাম হাজেরাকে সাথে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে অবে ইবনেহা তিনি তার বাচ্চাকেও সাথে নিয়ে আসলেন অহে তার যাওহু তখন তার স্ত্রী হাজেরা তার বাচ্চা ইসমাইলকে দুধ খাওয়াচ্ছিলেন ফাওয়াজা হুমা ইন দ্য দাওহাতা তিনি তার স্ত্রী হাজেরাকে এবং বাচ্চা ইসমাইলকে পাকুড় গাছের পাশে আলা জমজমা জমজম কুয়ার উপরে মসজিদের নিকটে রেখে দিলেন সেদিন মক্কাতে কোনো মানুষ ছিল না তাদের সাথে কোনো পানীয় ছিল না এই মরুভূমিতে তিনি তার স্ত্রীকে তার বাচ্চাকে রেখে দিয়ে কাফাহু উল্টা তিনি যেতে লাগলেন ফাতাবাসহু উম্ম ইসমাইলা স্বামী যখন উল্টা যেতে লাগলেন তখন স্ত্রীও স্বামীর পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন আয়না তাজাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন আয়না তাজাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন আয়না তাজাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন যাচ্ছেন অতাত্রকোনাবে হাজাল অদি আর আপনি আমাদেরকে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন লাইসাবে হয় সুন ওলা এখানে কোনো মানুষ নাই এখানে কোনো পশু প্রাণী নাই এখানে কোনো ঘাস পাতা নাই এখানে কিছুই নেই আপনি আমাদেরকে কেন ছেড়ে যাচ্ছেন তিনি বারবার বলতে লাগলেন ওলাই আলতা ফেতো এলাহা কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করলেন না তার দিকে তাকালেন না তিনি নিরুপায় হয়ে বলছেন আতাঝা বেইজনিল্লা স্বামী আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন আপনি কেন আমাকে কিছু বলছেন না আমি আমার বাচ্চা নিয়ে কি করে এখানে থাকতে পারি আপনার কেন কোনো পরামর্শ নেই আপনার পক্ষ থেকে কেন কিছু নেই আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন ওইদিকে মুখ করে বলছেন নাম হ্যাঁ আল্লাহ আমাকে এভাবে চলে যেতে বলেছে তখন তিনি বলছেন যখন আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আল্লাহ আমার কোনো ক্ষতি করবেন না আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহর উপরে ভরসা করে ফারাজাত তিনি উল্টা ফিরলেন যেখানে বাচ্চা আছে সেখানে তিনি ফিরে চলে গেলেন ফান্তালাকে এব্রাহিম এব্রাহিম তার যেদিকে যাচ্ছিলেন সেদিকে চলে গেলেন চলে যেতে যেতে সানিয়া নামক পাহাড়ে চলে আসলেন ফায়ারা এলাই হে এবার তিনি বাচ্চার দিকে আহাল পরিবার দিকে তাকিয়ে দেখেন কাউকে দেখা যায় না বাচ্চার কাউকে দেখা যায় না স্ত্রীকেও দেখা যায় না বাচ্চাকেও দেখা যায় না ফা তিনি তিনি তার মুখকে কেবলার দিকে করলেন কাবা ঘরের দিকে করলেন ফারা ফায়াদাই হে এরপর তিনি হাত উঠালেন বা দাবে হাজাহিল কালেমাতে তিনি এই কথাগুলি বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন রব্বানা ইন্নি আসকান্ত মিন জুরিয়াতি বেওয়াদিন গায়রে জিজারিন বাইতে কাল প্রতিপালক তুমি আমাকে বলেছো তাই তো আমার বাচ্চাকে আমার স্ত্রীকে এই উপত্যকায় এই ঘরের পাশে রেখে দিলাম যেখানে কোনো মানুষ না নাই যেখানে কোনো জীবজন্তু নেই যেখানে কোনো খাওয়ার কিছু নেই রব্বানা প্রতিপালক আমি আমার আহাল পরিবারকে আমার বাচ্চাকে রেখে দিলাম তোমার কথা অনুযায়ী যেখানে কোনো ঘাস পাতা নাই যেখানে মানুষ নেই যেখানে কোনো ব্যবস্থাপনা নেই দিন দিন হাঁটলে মানুষ দেখা যাবে না দিন দিন হাঁটলে গ্রাম দেখা যাবে না কোনো দোকানপাট দেখা যাবে না তুমি আমাকে রাখতে বলেছ এই জন্য আমি রেখে চলে গেলাম তিনি দূরে গিয়ে আহাল পরিবারের জন্য প্রার্থনা করলেন একই বলে আল্লাহ ভরসা সম্মানিত দিনী ভাই আপনি আপনার আহাল পরিবারের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন আপনার আহাল পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজ করুন বিপদে পড়ে হাত তুলে দোয়া প্রার্থনা করা যায় মুসলিম শরীফের হাদিস আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা যায় শুনুন কেউ দোয়া চাইলে তা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা যায় যুদ্ধের মাঠে হাত তুলে দোয়া করা যায় চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করা যায় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করা যায় কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হবে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে অদিয়ে মহাসারে হাত তুলে দোয়া করতে হবে পরের দুই দিন পাথর নিক্ষেপের পরে আল্লাহর দরবার দরবারে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করার পরাই চল্লিশ থেকে বিয়াল্লিশটি সহি আছে ত্রিশটি হাদিস প্রায় বোখারি মুসলিমে রয়েছে আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে আল্লাহ তার খালি হাতখানাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হবে কবরের পাশে গিয়ে আহাল পরিবারের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য হাত তুলে দোয়া করতে হবে এককভাবে আপনি এই সব জায়গাগুলিতে হাত তুলে দোয়া করুন সমষ্টিগতভাবে পানি চাওয়ার জন্য পানি চাইতে গিয়ে জুমা মসজিদে অথবা মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করুন হাত তুলে দোয়া করা উচিত আপনি যদি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন আল্লাহ হাত আপনার কবুল করবেন তবে আমাদের দেশে যে প্রথা রয়েছে পাঁচ অক্ত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুলকে উপেক্ষা করা হবে বিবাহের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুলকে উপেক্ষা করা হবে এরকম সভা সমিতির পরে যেমন টুঙ্গিরা আখেরি মোনাজাত এইভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুলকে উপেক্ষা করা হবে এরকম যে কোনো বৈঠক শেষ করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুলকে উপেক্ষা করা হবে আমরাও তো বলতে চাই আপনি খুব বড় মানুষ হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলে দোয়া করছেন বুঝে নিলাম আপনি খুব ভালো মানুষ আপনি হাত তুলেছেন টুঙ্গিতে মতিঝিল পর্যন্ত মানুষ আপনার সাথে হাত তুলে আছে শুনুন আপনাকে ভালো বলে জানি সারা পৃথিবীদের টিভি চ্যানেলে হাজারো হাজার মানুষ লক্ষ কোটি মানুষ আপনার সাথে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে আমরা আপনাকে ভালো বলেই বলছি আমরা আপনাকে ভালো বলে জানি আপনি হাত তোলার পূর্বে একটু এ কথাটা বলুন না আল্লাহর নবী বলেছেন লাইয়া ফ্লাহ কমন আল্লাহ আমরা হুম এমরাতান যারা নারীকে নেতৃত্ব করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না যারা নারীকে নেত্রী করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না যারা নারীকে নেত্রী করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না বাংলাদেশের বড় জন নারী মেজ জন নারী সেজ জন নারী কৃষিমন্ত্রীও নারী আপনি বলুন দোয়া করার পূর্বে এদেশে গজব নাজেল হবে এদেশে গজব নাজেল হবে এদেশে গজব নাজেল হবে আপনি একটু দোয়া করার পূর্বে বলবেন হাত তোলার পূর্বে বলবেন আলী রাতা দু তিন সালান ইল্লা তাহু ওলা কাবরান মুসরেফান ইল্লা সহায়তাহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর পৃথিবীতে যত উঁচু কবর আছে সবকে ভেঙে চৌচির করে দাও সবকে খান খান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি যত দেশের ছবি মূর্তি আছে পৃথিবীতে আছে সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও এইভাবে একটা কঠোর বক্তব্য দেওয়ার পরে আপনি হাত তুলে দোয়া করুন দেখা যাবে আপনার হাতে কত মানুষ যোগ হয় নেতা নেত্রী আছে কিনা হক বড় জটিল পৃথিবীতে হক বড় কঠিন হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমরা অসহায় মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে তুমি আমাদের মোহতারাম আমিরে জামাতকে দিন প্রচারের জন্য কবুল করো আল্লাহ আমিন আমরা যারা দেশের সহযোগী আছি তোমরা আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন এই আহ্লাদি সান্দল যদি সত্যিকারী তোমার নিকটে গ্রহণীয় হও তাই হয় তাহলে তুমি তুমি আমাদেরকে কবুল করো আমাদের যে ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে তুমি আমাদেরকে সামনের দিকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল